জোরজবস্তি না বা বন্ধু না আমি মাসাল্লাহ মুসলিম হয়েছি মাসাল্লাহ উনি স্বেচ্ছায় মুসলিম হয়েছেন আপনাকে করোনার একটা অনুবাদ দিতে চাই আপনি কি স্টেজ আসবেন আমি এখানে প্রথম লেকচার দিয়েছিলাম আট দিন আগে সেদিন এক বোন ইসলাম গ্রহণ করেছিলেন আমি তার চেহারাটা দেখতে পাইনি আমি শুধু বান্দিকের দিকের মাইকের প্রশ্নকারী চেহারাটা দেখতে পাই বান্দিকের মাইক আর কাউকে দেখতে পাই না প্রথম দিনের সেই মহিলাকেও আমি দেখিনি আর শনিবারে আইবিএস এ প্রশ্ন করলো গোয়েন্দারা যে সেই মহিলা কোথায় বললাম আমি তো তাকে চিনি না আপনারা হয়তো টিভিতে তাকে দেখেছেন এখানে অনেক মানুষ আছেন টেলিভিশনে দেখলে হয়তো সেই মহিলাকে আপনারা দেখতে পারেন আপনি এখানে সাক্ষ্য দিতে পারেন যে আপনাকে জবরদস্তি করা হয়নি এখানে জবরদস্তি করা যায় না মুসলিম বানানো যায় না স্বেচ্ছায় করলে হতে পারে আমাদের এই দেশ আমাদের এই ইন্ডিয়া পৃথিবীতে এমন দেশ খুব কমই আছে যে দেশের সংবিধানে লেখা আছে যে ইন্ডিয়ার প্রত্যেক নাগরিকেরই তার ধর্ম প্রচার ও পালন করার ন্যায্য অধিকার আছে এটা গণতান্ত্রিক দেশ এজন্য আমি গর্বিত কারণ এই দেশে মানুষ তার নিজের ধর্ম পালন ও প্রচারের অধিকার রাখে জবরদস্তি করে কোনো ধর্ম গ্রহণে বাধ্য করা এটা নিষিদ্ধ ইন্ডিয়ার সরকারের আইন অনুযায়ী এটা নিষিদ্ধ আর ইসলাম অনুযায়ী এটা নিষিদ্ধ জবরদস্তি করে কাউকে ইসলাম গ্রহণ করানো যাবে না আপনি তাকে বোঝান সে যদি বোঝে তাহলে খুব ভালো আর রাজি না হলেও কোনো সমস্যা নেই তবে কেয়ামতের দিন আমি আল্লাহর কাছে এই কথা বলতে পারবো যে আমি আপনাদের মাঝে ধর্ম প্রচার করেছি ইসলাম গ্রহণ করার জন্য আপনাকে ধন্যবাদ অনেক ধন্যবাদ এবারের প্রশ্ন মহিলাদের মধ্যে গুড ইভিনিং স্যার আমি ডক্টর পূজা পেশায় ফিজিওথেরাপিস্ট স্যার আপনি আপনার লেকচারে এই কথাগুলো বলেছিলেন আমি সেগুলো আরেকবার বলছি আপনি বলেছেন যে সব মুসলিম যদি চরমপন্থী হয় তাহলে মানুষের সমস্যাগুলোর সমাধান হবে আমি ছোট একটা কারেকশন করেছি আপনার চাইতে আমি অনেক ছোট সেজন্য ক্ষমা চাইছি তবে আমার কাছে মনে হয় যে আপনি যদি এভাবে বলতেন তাহলে কথাটা আরো গ্রহণযোগ্য হতো যদি সব মানুষ চরমপন্থী হয় তাহলে মানুষের সমস্যাগুলোর সমাধান হবে হতে পারে সেই মানুষ মুসলিম বা হিন্দু বা খ্রিস্টান বা অন্য ধর্মের ডক্টর পূজা খুব সুন্দর প্রশ্ন করেছেন আমি ভুল বলে থাকলে সেটা স্বীকার করতে কোনো আপত্তি নেই এই প্রশ্নোত্তর পর্বটা সেজন্যই যদি বলি দুই যোগ দুই সমান পাঁচ আপনি শুধরে দিতে পারেন যে পাঁচ না চার আমি একজন মানুষ আমি কম্পিউটার না আর আমারও ভুল হতে পারে সেজন্য প্রশ্নোত্তর পর্বের ব্যবস্থা করা হয়েছে কিন্তু আপনার মন্তব্যটা সম্পর্কে বলি আমি বলেছি সবাই যদি চরমপন্থী মুসলিম হয় সব সমস্যার সমাধান হবে আপনি সেটা শুধরে দিয়ে বললেন যে আমি যদি এখানে বলতাম যে সব মানুষ যদি চরমপন্থী হয় সব সমস্যার সমাধান হবে চরমপন্থী হবে কোন ক্ষেত্রে যেভাবে যেভাবে আপনি বলেছেন যেভাবে আচ্ছা। আপনি যেমনটা বলেছেন চরম পরোপকারী চরম দয়ালু আমার লেকচারটা শুনে থাকেন আমি বলেছি যে চরমপন্থী মুসলিম সেই হতে পারে যে চরম দয়ালু চরম ক্ষমাশীল চরম পরোপকারী চরমভাবে সৎ চরম ন্যায়বান একজন ডাকাত তো চরমপন্থী হতে পারে যে ডাকাতি করে ধর্ষক চরমপন্থী হতে পারে যদি বলি সবাই চরমপন্থী হলে সমাধান তাহলে সেই ধর্ষক খুশি হবে সেটা একজন চরমপন্থী ধর্ষক তাই না অথবা একজন চরমপন্থী সন্ত্রাসী এটা অন্য অর্থে অপরাধীদের সন্ত্রস্ত করার কথা এখানে বলছি না নিরীহ মানুষকে সন্ত্রস্ত করার কথা বলছি কারণ সাধারণত সন্ত্রাসী বলতে বোঝানো হয় যারা নিরীহ মানুষকে সন্ত্রস্ত করে এদিক থেকে কোনো মুসলিমেরই সন্ত্রাসী হওয়া উচিত না বোন আমি যদি পুরো ব্যাপারটা অনুবাদ করি তাহলে আপনি ভালোভাবে বুঝতে পারবেন আমি যেটা বলেছিলাম প্রত্যেক মানুষ যদি চরমপন্থী মুসলিম হয় অর্থাৎ যদি প্রত্যেক মানুষ একেবারে চরমভাবে শান্তিকামী হয় আল্লাহর কাছে আত্মসমর্পণ করে তাহলে মানুষের সব সমস্যার সমাধান হবে যেহেতু আরবি শব্দটা ব্যবহার করেছি এটা আবার অনেকে হজম করতে পারে না আপনার কথা বলছি না বল আমি মিডিয়ার কথা বলছি ইসলাম অথবা মুসলিম এই কথাগুলো তারা হজম করতে পারে না তাই আমি কথাগুলো অন্যভাবে বলছি যাতে করে অমুসলিমরাও এটা বুঝতে পারে যদি প্রত্যেক মানুষ একেবারে চরমভাবে শান্তিকামী হয় আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে মানুষের সব সমস্যার সমাধান হবে হোক সেই মানুষ মুসলিম হিন্দু বা খ্রিস্টান এরপরে যদি বলেন হোক সে হিন্দু মুসলিম খ্রিস্টান ধর্ষক ডাকাত তাহলে কোনো কাজ হবে না বোন কারণ মুসলিম মানে যে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে তাকে মুসলিম হতেই হবে হিন্দু কেউ আল্লাহর কাছে আত্মসমর্পণ করলে খুব ভালো না না না বোন আমাকে বলতে দেন পরের প্রশ্ন পরে করেন তখন উত্তর দেব ঠিক আছে আপনি ঠিকই বলেছেন হিন্দু শব্দটার মানে কি জানেন আপনি হিন্দু হলো একটা ভৌগোলিক অবস্থান হিন্দু মানে সেই মানুষগুলো যারা থাকে ইন্ডিয়ায় এভাবে বললে আমিও একজন হিন্দু বোন আমিও একজন হিন্দু মুসলিম ভৌগোলিক অবস্থানের দিক থেকে তবে এই হিন্দু শব্দটা প্রথম ব্যবহার করেছে আরবরা যখন তারা ইন্ডিয়া এসেছিল যখন সৌদি আরবে গিয়েছিলাম তারা বলে হিন্দিয়া হিন্দিয়া হিন্দু এটা জানেন হিন্দু বলতে ভৌগোলিক অবস্থানকে বোঝানো হয় কিন্তু এখন শব্দটাকে ভুল অর্থে প্রয়োগ করা হয় একটা ধর্মকে বোঝানোর জন্য স্বামী বিবেকানন্দের কথা অনুযায়ী তিনি বলেছেন এই ধর্মের অনুসারীদের বলা উচিত বেদান্তবাদী কারণ তারা বেদের কথা মেনে চলে হিন্দু শব্দটা একটা মিসনোমার বিশেষজ্ঞতা জিজ্ঞেস করেন আপনি বললেন একজন হিন্দু কি মুসলিম হতে পারে ভৌগোলিক অবস্থান বললে আমি একজন হিন্দু আমি ইন্ডিয়াতে বাস করি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি আমি একজন শান্তিকামী মানুষ তবে প্রত্যেক মানুষ এক মিনিট বোন এক মিনিট আমেরিকানরাও ভালো মানুষ হতে পারে ইংরেজরাও ভালো মানুষ হতে পারে যদি বলি পৃথিবীর সব মানুষ ইন্ডিয়ায় থাকবে সেটা এখানে সম্ভব হচ্ছে না তাহলে সবাই হিন্দু হতে না বোন আগে উত্তরটা শেষ করতে দেন আপনি প্রশ্ন করেছেন আমি সেটার উত্তর দিচ্ছি আপনি প্রশ্ন করেছেন আমি উত্তর দিচ্ছি আপনি আরেকটা চান্স পাবেন সমস্যা নেই বোন অবশ্যই তবে আগে শেষ করতে দেন আপনি যে শব্দটা বলেছেন সেটার অর্থ আপনার জানা উচিত যদি পৃথিবীর সবাই ইন্ডিয়ায় থাকে ইন্ডিয়ার সরকার সমস্যায় পড়ে যাবে তারা বলে হাম দো হামারে দো একে বাদ আবি নেই দোকে বাদ কাবি নেই ফ্যামিলি প্ল্যানিং এর কথা বলে আমরা দুজন সন্তান দুজন হাম দো হামারে দো একে বাদ আবি নেহি দো কে বাদ কাবি নেহি এক সন্তানের পরে একটু বিরতি দ্বিতীয় সন্তানের পরে আর কোনো সন্তান নেবেন না ফ্যামিলি প্ল্যানিং এ সম্পর্কে বলেছি কোরআন অ্যান্ড মডার্ন সায়েন্সে তাই বোন আপনি যে শব্দটা বলেছেন সেটার অর্থ না জানলে আপনি ভুল বুঝতে পারেন আপনি যদি একজন হিন্দু হন ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করেন এরপর যদি বেদ মেনে চলেন আমার লেকচার যদি দেখে থাকেন ইসলাম ধর্ম আর হিন্দুজমের মধ্যে সাদৃশ্য নিয়ে বেদ বলছে তোমরা এক ঈশ্বরকে বিশ্বাস করবে যদি বেদের কথা মানেন উপনিষদে উল্লেখ আছে ছান্দি উপনিষদ ছ নম্বর অধ্যায়ের দুই অনুচ্ছেদের এক নম্বর পরিচ্ছেদে বলা হয়েছে যে এক কাম এমি দ্বিতীয়াম ঈশ্বর কেবলমাত্র একজন দ্বিতীয় কেউ নেই বেদে উল্লেখ করা হয়েছে যজুর্বেদের বত্রিশ নম্বর অধ্যায় তিন অনুচ্ছেদে আছে নাতাস্তি প্রতিমা আস্তি মহান সৃষ্টিকর্তার কোনো প্রতিমা নেই প্রতিমা মানে ছবি মূর্তি ভাস্কর্য ফটোগ্রাফ বেদের কথা অনুযায়ী মহান সৃষ্টিকর্তার কোনো ছবি নেই কোনো ফটোগ্রাফ নেই কোনো ভাস্কর্য নেই কোনো মূর্তি নেই যদি এমন হিন্দু হয়ে থাকেন বেদে উল্লেখ আছে যে আরেকজন অবতার পৃথিবীতে আসবেন সর্বশেষ রাসুল তার নাম হবে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এ কথা বলা হয়েছে কলকি অবতারে দুই নম্বর অধ্যায়ের পাঁচ অনুচ্ছেদে সাত অনুচ্ছেদে নয় অনুচ্ছেদে এগারো অনুচ্ছেদে পনেরো অনুচ্ছেদে যে এই কলকি অবতার জন্মগ্রহণ করবে শান্তি নামের একটি শহরে অর্থাৎ মক্কা তার বাবার নাম হবে বিষ্ণু ইয়াস অর্থাৎ সৃষ্টিকর্তার ভৃত্য আরবিতে আবদুল্লাহ আর নবীজির বাবার নামও ছিল আবদুল্লাহ তার মায়ের নাম হবে সুমতি অর্থাৎ শান্তিপ্রিয় প্রশান্ত আরবিতে বললে হবে আমিনা আর আমাদের নবীজির মায়ের নাম ছিল আমিনা সে জন্মাবে মাধব মাসের দ্বাদশ দিনে নবীজি বারোই রবিউল আওয়ালে জন্মেছিলেন তার চারজন সঙ্গী থাকবে ইনারা হলেন খোলাফাই রাশেদিন আমি এভাবে আরো আরো বলে যেতে পারি আমি এখানে সংক্ষেপে হিন্দুইজম আর ইসলামের সাদৃশ্যগুলো বললাম আমি আপনাকে যেটা বলবো আসলে এটা মেনে নেই অন্তত একটা বই ঈশ্বর পাঠিয়েছেন হিন্দুরা বলবে যে বেদ হচ্ছে ঈশ্বরের বাণী খ্রিস্টানরা বলবে বাইবেল ঈশ্বরের বাণী মুসলিমরা বলবে কোরআন ঈশ্বরের বাণী ধর্মগ্রন্থগুলোতে যে কথাগুলো এক আসুন সেই সাদৃশ্যগুলো দেখি তারা ইলা কালিমাতি সাইম বায়না নবায়নাকুম এসো সেই কথা যাহা তোমাদের আমাদের মধ্যে এক এখন যেখানে সাদৃশ্য নেই সেটা নিয়ে এখন লড়াই করব না পরে কোনো একদিন করব হ্যাঁ আসুন আগে আমরা এটা মানি যে সবগুলো ধর্মগ্রন্থ সবগুলো প্রধান ধর্মগ্রন্থ হোক সেটা বাইবেল হোক সেটা বেদ হোক সেটা কোরআন হোক পার্সি ধর্মগ্রন্থ হোক শিখ ধর্মগ্রন্থ সবাই বলছে ঈশ্বর কেবলমাত্র একজনই বেশিরভাগ প্রধান ধর্মই কথা বলেছে যে শেষ একজন নবী আসবেন বাইবেলে উল্লেখ করা হয়েছে ডিউটারোনমি আঠারো অধ্যায়ের আঠারো অনুচ্ছেদ বুক অব ডিউটারোনমি আঠারো অধ্যায়ের উনিশ অনুচ্ছেদ বুক অব আইজায়া উনত্রিশ অধ্যায়ের বারো অনুচ্ছেদে সং অব সলমান পাঁচ অধ্যায়ের ষোলো অনুচ্ছেদে এরপর নিউ টেস্টমেন্টে গসপেল অব জন চোদ্দ অধ্যায়ের ষোলো অনুচ্ছেদে গসপেল অব জন পনেরো অধ্যায়ের ছাব্বিশ অনুচ্ছেদে গসপেল অব জন ষোলো অধ্যায়ের সাত অনুচ্ছেদে গসপেল অব জনের ষোলো অধ্যায়ের বারো থেকে চোদ্দ অনুচ্ছেদে বলা আছে যে যীশু খ্রিস্ট বলেছেন তোমাদের আমি অনেক কথাই বলবো কিন্তু তোমরা সবকিছু বুঝতে পারবে না কারণ যখন সত্যের বার্তাবাহক আসবে সে তোমাদের সত্যের পথে পরিচালিত করবে সে তার নিজের কথা বলবে না যা শুনবে তাই বলবে তাহলে বিভিন্ন প্রধান ধর্মগ্রন্থ থেকে যেটা জানতে পারি আমরা বিশ্বাস করব এক ঈশ্বরে তার কোনো ছবি নেই তার কোনো প্রতিমা নেই আমরা বিশ্বাস করব সর্বশেষ আর চূড়ান্ত নবীকে আসলে এগুলো মেনে নেই আমরা অমিলগুলো নিয়ে কথা বলবো না আসুন আমরা সেটা মানি যেটা এক হিন্দু ধর্মগ্রন্থে পার্সি ধর্মগ্রন্থে খ্রিস্টান ধর্মগ্রন্থে আপনি বললেন হিন্দু মুসলিম আমি পার্সি ধর্মের কথা বলছি আমি ইসলামের কথা বলছি যেগুলো এক সেগুলো আমরা মেনে নেই আর ইনশাল্লাহ পৃথিবীর সমস্ত মানুষ যারা ঈশ্বরে বিশ্বাস করে তারা যদি এটা মানে যে ঈশ্বর একজন তার কোনো প্রতিমূর্তি নেই আর যদি বিশ্বাস করে যে আল্লাহ প্রেরিত সর্বশেষ চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম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 তাওরাত ইঞ্জিল জাবুর এসেছে তাওরাত মুসার উপর নাজিল হয়েছিল জাবুর দাউদের উপর নাজিল হয়েছিল আর যিশুর উপর নাজিল হয়েছিল ইঞ্জিল এই কিতাবগুলো বিকৃত হয়ে গেছে তিনটা কিতাব আপনারা মুসলিমরা বলেন বইগুলো বিকৃত হয়ে গেছে আর এছাড়াও আপনারা দেখবেন কোরআনে আহলে কিতাব বলে সম্বোধন করা হয়েছে ইহুদি ধর্মের অনুসারীদের আর খ্রিস্টানদেরকে তাহলে যে বইটা মানে পবিত্র কোরআন আল্লাহ লিখেছেন সেখানে তিনি বলবেন শ্রীকৃষ্ণের মতো যেমন ভগবত গীতা এটা করার এটা করো না তাই এই কিতাবটা একজন মানুষই লিখেছে এখানে ২৫ জন নবীর নাম আছে সেগুলো বাইবেলেও আছে সবগুলো এই নবীদের নামগুলোই কোরআনে আছে তাই আমার মনে হয় যে আল্লাহ তো অনেক বড় তিনি পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড বানিয়েছেন তিনি কখনো এভাবে বলবেন না যে এরা ইহুদি বা এরা খ্রিস্টান কারণ ইহুদি বা খ্রিস্টানরা তো তারই সৃষ্টি আমার মনে হয় এই পবিত্র কোরআন কোনো মানুষই লিখেছে এছাড়াও আমি আরেকটা প্রশ্ন করতে চাই এক মিনিট ভাই হ্যাঁ উনি আগে উত্তর দিক তারপর আচ্ছা। আপনি আবার প্রশ্ন আচ্ছা ভাই আপনি প্রশ্ন করলেন আর সত্যি বলতে আমি মহেশ ভাইকে চিনি সেই উনিশশো সাল থেকে হ্যাঁ তিনি আয়ারএফ থেকে মুসলিমদের চাইতে বেশি ভিডিও ক্যাসেট নিয়েছেন তাই আইআরএফ এ ভিডিও ক্যাসেট আর লিটারেচারের লিস্টে তার নামই সবার আগে আছে মহেশ ভাই প্রশ্ন করলেন যে আগের আসমানি কিতাবগুলো কোরআন যেমন বলছে তওরাত জাবুর ইঞ্জিল দেওয়া হয়েছিল মুসাকে দাউদকে আর যীশু খ্রিস্টকে মুসলিমরা বলে এগুলো বিকৃত হয়ে গেছে তাহলে পবিত্র কোরআনে যখন ইহুদিদের কথা বলা হয়েছে যে হে কিতাবিগণ ইহুদি আর খ্রিস্টানরা যখন তাদের এভাবে সম্বোধন করা হচ্ছে তাহলে কোরআনও কি কোনো মানুষ লিখেছে ঠিক আপনার প্রশ্নটা হলো ইহুদি আর খ্রিস্টানদের সম্পর্কে বলা হয়েছে কেন আপনি যদি আমার আগের লেকচারটা শুনে থাকেন is the Quran God word আপনি কি সেখানে ছিলেন না আমি সেখানে ছিলাম না সেখানে আমি সব বিস্তারিতভাবে বলেছি এখন আর সেগুলো রিপিট করব না সেখানে বলেছে মানুষ কিভাবে অভিযোগ করে যে নবীজি নিজে এটা লিখেছেন তিনি লিখেছেন আর কেন লিখেছেন ক্ষমতা বা অন্য কিছু ইত্যাদি লেকচারটা ছিল দুই ঘন্টার সেগুলো রিপিট করবো না তবে আপনার মূল প্রশ্নতে আসি কোরআন বলছে যে হে কিতাবিগণ তার মানে এর মানে দাঁড়াচ্ছে এই কোরআন লিখেছে একজন মানুষ ভাই কোরআন পড়লে দেখবেন আর আপনি ঠিকই বলেছেন কোরআনে পঁচিশ জন নবীর নাম বলা হয়েছে আর এখানে যতজন নবীর আসলে নাম বলা হয়েছে তারা সবাই ইহুদি দেখবেন যে এই নামগুলো বাইবেলে বলা হয়েছে কোরআনের প্রায় এক তৃতীয়াংশ ইহুদিদের সম্পর্কে বলা হয়েছে কেন এটা উদাহরণ যে আল্লাহ তালা সুবিধা দিয়েছিলেন ইসরায়েলের মানুষদের হে বলে ইসরায়েল আমি একসময় তোমাদের অনুগ্রহ করেছিলাম কিন্তু তোমরা তখন এই কাজগুলো করেছো পবিত্র কোরণে এই উদাহরণগুলো দিয়েছেন আল্লাহ তালা যে তারা নবী ছিলেন যারা আগে এসেছিলেন এই মানুষদের কাছে কিছু মানুষ নবীকে প্রত্যাখ্যান করেছিল কিছু মানুষ গ্রহণ করেছিল এখানে উদাহরণ দিতে গিয়ে বলা হয়েছে কুল ইয়া আহলাল কিতাব বলো হে কিতাবিগণ তাহারা ইলা কালিমাতিন সাওয়াইম বায়না ও বায়নুকুম এসো সেই কথায় যাহা আমাদের ও তোমাদের মধ্যে এক তাহলে কোরআন এখানে মুসলিমদের বলছে যে তোমরা কিতাবীদের সাথে এ বিষয়ে কথা বলবে কিতাবীগণ মানে যারা আসমানি কিতাব পেয়েছে এখানে পবিত্র কোরআন পরিষ্কার করে বলেছে যখন কোরআনে আহলে কিতাব বলা হচ্ছে ইহুদি আর নাসারাতের কথা বলা হচ্ছে ইহুদি আর খ্রিস্টানদের তাহলে আল্লাহ বলছেন মুসলিমদের কিতাবীদের সঙ্গে কথা বলতে আল্লাহ আরো বলেছেন ইয়া আহল কিতাব হে কিতাবীগণ তার মানে কোরআন এখানে শুধু মুসলিমদের বলছে না শুধু আরবদের বলছে না কোরআন এখানে কিতাবীদেরও বলছে সেজন্যই আমি বলেছি যে এই সর্বশেষ আর আসমানি কিতাব পবিত্র কোরআন এটা শুধু মুসলিম বা আরবদের জন্য নাজিল হয়নি নাজিল হয়েছে পুরো মানুষ জাতির জন্য যদি এটা কোনো মানুষ লিখত যদি কোরআন কোনো মানুষ লিখত আপনি যেটা বললেন তাহলে আল্লাহ কখনোই বলতেন না যে যাও ইহুদি আর খ্রিস্টানদের বলো তাদের ধর্মগ্রন্থে এটা আছে আর সেই সময়ে অনেক মানুষ এটা জানতো না যে অতীতে ইহুদি আর খ্রিস্টানদের কি হয়েছিল যখন তারা চেক করলো দেখা গেলো সত্যি এরপর কোরআনে অনেক ভবিষ্যৎবাণীও করা হয়েছে যে পৃথিবীতে ভবিষ্যতে কি ঘটবে তাহলে এই সমস্ত কথা এগুলো কোনো মানুষ লিখতে পারে না বিস্তারিত জানার জন্য আমার ভিডিও ক্যাসেট দেখেন is the Quran God's word আশা করি উত্তরটা পেয়েছেন আরেকটা কথা বলবো আমি পঞ্চান্নটারও বেশি দেশে ভ্রমণ করেছি আপনাদের কোরআন আর হাদিস মূর্তি পূজাকে নিষিদ্ধ করেছে তবে আপনি অন্য ধর্মগুলো দেখেন খ্রিস্টান ধর্ম অথবা ধরেন বৌদ্ধ ধর্ম চাইনিজ ধর্ম জৈন ধর্ম অন্য সব ধর্মেই দেখবেন মূর্তি পূজা আছে আপনারা মুসলিমরা পৃথিবীর সংখ্যার মাত্র পনেরো থেকে বিশ পার্সেন্ট হবেন সব মিলিয়ে এটা শতকরা হিসাবে তাহলে অন্যরা কি ভুল করছে খ্রিস্টান ধর্মটা দেখেন এক মিনিট যে কোনো অ্যাংলিকান চার্চ অথবা Russian Orthodox Greek Orthodox Catholic বা প্রোটেস্ট্যান্ট চীনে দেখেন অনেক বড় মূর্তি ঈশ্বরের তাহলে এরা সবাই ভুল খুবই সুন্দর প্রশ্ন করলেন তিনি বললেন পৃথিবীতে মুসলিম আনুমানিক পনেরো থেকে বিশ পার্সেন্ট কেউ বলে পঁচিশ পার্সেন্ট সে যাই হোক আপনি বললেন পনেরো থেকে বিশ পার্সেন্ট আচ্ছা মেনে নিলাম আপনি বললেন যে খ্রিস্টানরা তারা মূর্তি পূজা করে আমিও একমত আপনি বললেন যে বৌদ্ধরা বিশাল মূর্তি বানায় তারা কি সবাই ভুল ভাই ইসলামের সংখ্যাগুরু হলে যেটা যায় না ইসলামে সত্তর সবার উপরে বেশিরভাগ মানুষ এই কয়েকশো বছর আগেও মনে করত পৃথিবীর সমতল বেশিরভাগ এটা কি জানেন কয়েকশো বছর আগেও বেশিরভাগ মানুষ মনে করত পৃথিবীর সমতল পৃথিবী কি সমতল ভাই মহেশ না না তাহলে বেশিরভাগ মানুষেরও ভুল হতে পারে ইসলাম ধর্মে আল্লাহ পবিত্র করণে বলেছেন সুরা ইসরার একাশি নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে ওয়াকুল জাল হাত বাতিল ইন্নাল বাতিল জাউকা বলো সত্য উপস্থিত হয়েছে মিথ্যা বিলুপ্ত হয়েছে কারণ মিথ্যা প্রকৃতিগত কারণে বিলুপ্ত হবে সেজন্য ইসলাম ধর্মের সংখ্যাগুরু হলে যেতা যায় না যদি আমেরিকা যান সেখানে দেখবেন পর্নোগ্রাফি এটা নিষিদ্ধ না আপনি এটা বিশ্বাস করেন না অনেক ইউরোপিয়ান পর্নোগ্রাফিতে বিশ্বাস করেন না আমি বিশ্বাস খুব ভালো আপনি তো ভালো মানুষ আপনাকে অভিনন্দন জানাই কিন্তু পশ্চিমা বিশ্বের বেশিরভাগ মানুষই পর্নোগ্রাফিতে বিশ্বাস করে আপনি কি এটা বিশ্বাস করেন আপনি কি পর্নোগ্রাফি দেখবেন খুব ভালো ভালো ছেলে দেখেন আপনি সত্যের কাছাকাছি আছেন সংখ্যাগুরু হলে যেতে যায় না আপনি তখন বললেন যে খ্রিস্টান ধর্মে সবাই মূর্তি পূজা করে খ্রিস্টান ধর্মে আসলে মূর্তি পূজা নেই কিছু খ্রিস্টান মূর্তি পূজা করে যেমন কিছু মুসলিম ভুল কাজ করে যদি খ্রিস্টানদের বাইবেল পড়েন আর আমিও নিশ্চিত যে আপনি বাইবেল পড়েছেন বাইবেলে উল্লেখ করা আছে বুক অব ডিউটোরনমি পাঁচ নম্বর অধ্যায়ের সাত থেকে নয় নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে তোমরা আমার কোনো প্রতিমূর্তি তৈরি করবে না মহান স্রষ্টা তিনি বলেছেন ওল্ড আছে তোমরা আমার কোনো প্রতিমূর্তি তৈরি করবে না কোনো কিছুই না যেটার সাথে মিল আছে আকাশমণ্ডলের কিছু পৃথিবীর কিছু অথবা পৃথিবীর নিচের কিছু তোমরা তাদের সেবা করবে না তাদের কাছে নতজন হবে না কারণ আমি তোমাদের ঈশ্বর এবং প্রভু খুবই প্রতিহিংসা পরায়ণ এই কথা আবারও আছে বুক অব এক্সোডাস বিশ নম্বর অধ্যায়ের তিন থেকে পাঁচ অনুচ্ছেদে যে তোমরা আমার কোনো প্রতিমূর্তি তৈরি করবে না কোনো কিছুই না যার সাথে মিল আছে আকাশের কিছুর পৃথিবীর কিছুর অথবা পৃথিবীর নিচের কিছুর তোমরা এদের সামনে নতজন হবে না সেবা করবে না কারণ আমি তোমাদের ঈশ্বর এবং প্রভু খুবই প্রতিহিংসা পরায়ণ তাহলে ওল্ড টেস্টামেন্ট অনুযায়ী মূর্তি পূজা নিষিদ্ধ কাজ আর যীশু খ্রিস্ট নিজেই বলেছেন এটা হচ্ছে গসপিল অফ ম্যাথিউ পাঁচ নম্বর অধ্যায়ের সতেরো থেকে বিশ অনুচ্ছেদে মনে করো না আমি নবীদের আইন বাতিল করতে এসেছি এগুলোকে বাতিল করতে আসিনি পূরণ করতে এসেছি তোমাদের মধ্যে যদি কেউ কোনো একটা আইন ভাঙে আর কেউ ভাঙতে বলে সে তাহলে স্বর্গের রাজ্যে প্রবেশ করতে পারবে না আর যে আইনগুলো মেনে চলবে সে স্বর্গের রাজ্যে প্রবেশ করতে পারবে যদি তাদের ন্যায়নিষ্ঠতা গ্রন্থে বলা ন্যায়নিষ্ঠার চাইতে বেশি না হয় তাহলে তারা স্বর্গের রাজ্যে প্রবেশ করতে পারবে না তাহলে যিশু খ্রিস্টের কথা অনুযায়ী আপনি যদি স্বর্গের রাজ্যে প্রবেশ করতে চান আপনাকে তাহলে ওল্ড টেস্টামেন্টের সবগুলো আইন মানতে হবে মুসানবির আইন মানতে হবে রোস্টার কোনো প্রতিমা বানাবেন না তারপরও মানুষ বানায় কেন সব খ্রিস্টানরা কিন্তু বানায় না প্রোটেস্টেন্টরা বানায় না খ্রিস্টান ধর্ম সম্পর্কে আপনার জ্ঞান বেশ কম আপনি এখনো ছাত্র ক্যাথলিকরা এটা করে তারা মুক্তি বানায় এজন্যই প্রোটেস্টেন্টরা প্রোটেস্ট করেছিল যে আপনাদের কাজটা ভুল তাহলে বাইবেলের কথা অনুযায়ী সৃষ্টিকর্তার কোনো প্রতিমা বানাতে পারবেন না আপনার কথা মানি বেশিরভাগ হিন্দুই মূর্তি পূজা করে আমি আগে বলেছিলাম নাতাস্তি প্রতিমা আস্তি মহান সৃষ্টিকর্তার কোনো প্রতিমা নেই কোনো ছবি নেই কোনো ভাস্কর্য নেই তার কোনো মূর্তি নেই আপনি কি মূর্তি পূজা করেন হ্যাঁ আমি করি আচ্ছা তাহলে তো বেদ মানছেন না আমি আসলে সবগুলো ধর্মই মানি সব ধর্মই এক কারণ মহান ঈশ্বর সবগুলো ধর্ম সম্পর্কেই জানেন ভাই আপনি যদি সবগুলো ধর্ম বিশ্বাস করেন তার মানে আপনি অন্য ধর্ম পালন করছেন কিনা জানি না তবে হিন্দু ধর্ম পালন করছেন না আপনি হিন্দু ধর্ম পালন করছেন না আমি আপনাকে বলি ঈশ্বর তো ঘুমাচ্ছেন না তিনি সবই জানেন তিনি তো সবকিছু সৃষ্টি করেছেন সবকিছু তাই তিনি সবগুলো ধর্ম সম্পর্কেই জানেন যেমন ইসলাম ভাই আপনি একবারে একটা প্রশ্ন করেন লম্বা লাইন দেখা যাচ্ছে এই প্রশ্নটার উত্তর দিচ্ছি এরপরে লাইনের পেছনে গিয়ে দাঁড়াবেন তারপর সময় আসলে প্রশ্ন করবেন ঠিক আছে প্রশ্ন করেছেন যে ঈশ্বর কি ঘুমাচ্ছেন আল্লাহ এই কথার উত্তর দিয়েছেন পবিত্র কোরআনে সুরা বাকারার দুইশো পঞ্চান্ন নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে আল্লাহ বলেছেন আল্লাহ যে আল্লাহ অবিনশ্বর চিরস্থায়ী তিনি কারো মুখাপেক্ষী নন তার নিদ্রার প্রয়োজন হয় না তন্দ্রা তাকে স্পর্শ করে না বিশ্রামের প্রয়োজন হয় না আমাদের ঘুমানোর প্রয়োজন হয় আমাদের বিশ্রাম নেওয়ার প্রয়োজন হয় আল্লাহ তালার ঘুমানোর প্রয়োজন হয় না আল্লাহ তালা পবিত্র করণে বলেছেন তিনি যদি চাইতেন তাহলে পৃথিবীর প্রত্যেকটা মানুষকে বানাতে পারতেন মুসলিম হিসেবে মুসলিম বানাতে পারতেন আল্লাহর পক্ষে খুবই সোজা শুধু কুন ফাইয়াকুন তবে এই জীবনটা পরকালের জন্য পরীক্ষা আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন আমাকেও পরীক্ষা করছেন আল্লাহ যদি চান আপনি আর কখনো মূর্তি পূজা করবেন না তাহলে তো পরীক্ষাটা থাকলো না পরীক্ষাটা হচ্ছে আল্লাহ আপনাকে কিছু আইন দিয়েছেন এখন আপনি সেগুলো মানবেন কি মানবেন না আপনি নাকি সবগুলো ধর্মই মানেন কিন্তু আপনি তো হিন্দু ধর্ম মানছেন না আপনি তো ইসলাম মানছেন না আপনি তো খ্রিস্টান ধর্ম মানছেন না শিখ ধর্ম মানছেন না বৌদ্ধ ধর্ম মানছেন না আমাকে এমন কোনো কথা দেখান যেখানে ধর্মপট বলছে বৌদ্ধ যে কোনো গ্রন্থ বলছে যে বুদ্ধ তার মূর্তি বানাতে বলেছেন তিনি কখনোই বলেননি বুদ্ধ কোথায় বলেছেন আগামীকাল ধরেন আগামীকাল ধরেন কোনো মুসলিম যে নবীজি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মূর্তি বানালো সে যদি মূর্তি বানিয়ে তার পূজা করে আমি বলবো সেটা ভুল নবীজি কখনোই তার মূর্তি বানাতে বলেননি এখন কিছু মানুষ যদি কোনো ভুল কাজ করে থাকে হোক তারা সংখ্যালঘু বা সংখ্যাগুরু সেটা তখন সত্যি হয়ে যায় না গৌতম বুদ্ধ কখনোই তার মূর্তি বানাতে বলেননি এখন কেউ এই মূর্তিগুলোর বিরুদ্ধে গেলে সে আসলে বৌদ্ধদের ধর্ম পালনে সাহায্য করছে শুধু বুদ্ধের একটা বিশাল মূর্তি বানিয়েছে বলেই তারা বুদ্ধকে মানে এমনটা কিন্তু ঠিক না সেজন্য আমি বলেছি যদি কোনো ধর্মকে বুঝতে চান অনুসারীদের দেখবেন না ভাই মহেশ আমাকে দেখবেন না ধর্মগ্রন্থগুলোকে দেখেন পবিত্রকরণ দেখেন পবিত্রকরণ পড়েন আপনাদের বেদ পড়েন যেগুলো কমন সেগুলো মেনে চলেন আর যেগুলো কমন না সেগুলো পরে দেখবেন আপনি নাকি সব ধর্ম পালন করেন আপনি তো হিন্দু ধর্ম মানছেন না খ্রিস্টান ধর্ম মানছেন না ইসলাম ধর্ম মানছেন না সবগুলো তো পরের কথা আমি বলছি অন্তত পক্ষে কমন জিনিসগুলো আপনি মেনে চলেন যেগুলো কমন না সেটা নিয়ে পরে কথা বলবো আপনি তো কমন জিনিসগুলো মেনে চলছেন না সবগুলো মানা তো পরের কথা যেদিন আপনি মূর্তি পূজা বন্ধ করবেন সেদিন আমি কথা বলতে পারবো যে আপনি সবগুলো ধর্মের সবচেয়ে প্রধান কথাটা মানছেন যেদিন আপনি মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে সর্বশেষ চূড়ান্ত নবী হিসেবে মানবেন সেদিন বলতে পারবো আপনি বেশিরভাগ প্রধান ধর্মের সবচেয়ে প্রধান দুটো কথা মানছেন আশা করি উত্তরটা পেয়েছেন ভাই অভিষেক এসেছেন যিনি একটু আগেই প্রশ্ন করলেন তিনি স্টেজের পেছনেই আছেন তিনি ডক্টর জাকির নায়কের কাছ থেকে আরেকটা কোরআন নেওয়ার সুযোগটা হারাতে চান না তাই উনি স্টেজে আসছেন তকবীর উনি স্টেজের পেছনে এসে ভলান্টিয়ারদের কাছে প্রথমে বলেছিলেন আর শুনে আমরা বললাম আলহামদুলিল্লাহ ঠিক আছে